মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ পিস টিভি বাংলার কাছের ও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন বোঝার সহজ উপায় নিয়ে আয়োজিত আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানের ধারাবাহিক পর্বগুলোর মাধ্যমে আপনাদের কাছে যে বিষয়টা পরিষ্কার করে উপস্থাপন করতে চাচ্ছি তা হলো পবিত্র কোরআনে মাজিদ তার বিধানগুলো তার হেদায়েতগুলো আমাদের সামনে সাহিত্যের বিভিন্ন মাধুর্যপূর্ণ পদ্ধতির মাধ্যমে উপায়ের মাধ্যমে উপস্থাপন করেছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখব পবিত্র কোরআনে মাজিদ তার বিষয়গুলোকে কিভাবে উপস্থাপন করেছে এবং কি পদ্ধতি অবলম্বন করার কারণে তার বিষয়গুলো মানুষের কাছে সহজবুদ্ধ হয়ে গেছে এবং বোধগম্যভাবে সেটা আমরা আমাদের কাছে পেয়েছি তো এই প্রবাদের মাধ্যমে কিভাবে একটা কঠিন বিষয়কে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অত্যন্ত প্রাণবন্ত করে মানুষের সামনে উপস্থাপন করা যায় সেই বিষয়টি আমরা এখানে আজকের আলোচনায় আমরা দেখতে পাব তো আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইসলামী সাহিত্যে অত্যন্ত বিজ্ঞ আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দুইজন মেহমান আমার ডানে আছেন বিশিষ্ট আলমী দিন শায়েক শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়েক আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন প্রবাদ যেগুলো পবিত্র কোরআন মসজিদে ব্যবহার করা হয়েছে তার মধ্যে দুই একটা বেছে বেছে যেগুলো আমাদের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্ব পাবে এবং আমরা এ থেকে গুরুত্বপূর্ণ হেদায়ত লাভ করতে পারবো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরব আজকে আমরা দেখব যে গিবত করা যে মানুষের পিছনে তার বদনাম করা এই যে একটা অন্যায় কাজ এই কাজটা সমাজে কত বড় ক্ষতি ডেকে আনতে পারে এবং এই কাজটা কত গর্হিত এই কাজটার পরিণাম কত খারাপ এবং কাজটা কত অপছন্দনীয় এই বিষয়টা পবিত্র কোরআনে মাজিদে একটি ছোট্ট প্রবাদের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে তা আমরা সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি প্রথমে যাচ্ছি শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে আমরা তাকে অনুরোধ করব যে এই গিবতের উপরে যে এই দৃষ্টান্তটি মহান আল্লাহ স্থাপন করেছেন সে বিষয়ে আমাদের কিছু বলার জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআন করিম মানুষের হেদায়তের জন্য দিয়েছেন মানুষ যেন কোরআনুল করিমের বিষয়গুলিকে সুন্দরভাবে বুঝতে পারে এজন্য আল্লাহ রাবুল আলমিন কতগুলি বিধান সেগুলিকে একটি উপমা দিয়ে ফুটিয়ে তুলেছেন যেন মানুষ এ বিষয়টির কত গুরুত্ব রয়েছে বা এই বিষয়টি কত অন্যায় সে বিষয়গুলি যেন মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় তো ইসলাম একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য কতগুলি জিনিস যেমনইভাবে কতগুলি দায়িত্ব অপরিহার্য করে দিয়েছে পরস্পরে একজন আরেকজনের সাথে হতে হবে সহযোগী হতে হবে আন্তরিক হতে হবে সহানুভূতিশীল ঠিক তেমনইভাবে একটি সমাজ যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় এর মাঝে যেন অশান্তি কোনো দিক দিয়ে আসতে না পারে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হতে পারে এজন্য আবার আল্লাহ রাবুল আলমিন এমন কর্মগুলিকে যেগুলির মাধ্যমে মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে পারস্পরিক সম্পর্ক আন্তরিকতা নষ্ট হয়ে যাবে সেগুলিকে নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধগুলির মধ্যে অন্যতম একটি যা হলো কোরআন ও হাদিসের ভাষায় সেটিকে বলা হয় গিবত আল্লাহ রাবুল্লাহ আলমিন সোরা হুজরাতে এ বিষয়ে বলছেন তোমাদের একে অপরের গিবতে লিপ্ত হবে না তোমাদের কেউ কি পছন্দ করে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা ফাকারিহ তুমু অতএব তোমরা এটাকে অপছন্দনীয় বিষয় হিসাবে ভালো করে উপলব্ধি করো এবং মনে করো তো শেখ আমরা এই বিষয়ে আপনার কাছে আবার ফিরে আসছি তো আমানুল্লাহ মাদানির দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়ে আপনি গিবতে বলতে আমরা কি বুঝবো সহজ কথায় গিবত অত্যন্ত মারাত্মক অপরাধ যেটা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে গিবতের কারণে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন হয়ে ওঠে অতিষ্ঠ যা বলার অপেক্ষা রাখেন গিবত বলে ওই পরচর্চাকে যা অপরের পশ্চাতে করা হয়ে থাকে আল্লাহ রাবুল আলমিন এই গিবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন ওলামাই কেরকম তাফসির করতে গিয়ে বলছেন যে গিবত করা যে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে যে তুলনা করা হয়েছে গিবত মানে তো কারো আড়ালে কথা বলা কথা বলা যার নামে বলা হচ্ছে সে তো উপস্থিত উপস্থিত নাই তাকে আত্মরক্ষা করার কোনো সুযোগ সেখানে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না হাদিসের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন গিবতের সংজ্ঞাটাও তোমার ভাইয়ের এমন বিষয়গুলি নিয়ে আলোচনা করা করবে সেই জিনিসটা আড়ালে বলার নাম হলো গিবত আড়ালে বললে সে আত্মপক্ষ রক্ষা করার সময় পেত সুযোগ পেত সুযোগ পায় না ঠিক মরা ভাইয়ের গোস্ত যখন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে তখন সে মৃত্যু মৃত্যু হওয়ার কারণে সে যে প্রোটেকশন দিবে সে আত্মরক্ষা করবে সেই রকম একটা সুযোগ তার নাই যারই ফলশ্রুতিতে মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি গিবতের ভয়াবহতা প্রমাণ করার জন্য যে একজন মরা ভাইয়ের গোস্ত সে ছিঁড়ে ছিঁড়ে কুড়ে কুড়ে খাবলিয়ে খাবলিয়ে যেন খাচ্ছে এর একটি দৃষ্টান্ত নাবি সাল্লাহ সাল্লাম মেয়েরাজে গিয়ে দেখেছিলেন যা উম্মতকে সতর্কতা করার জন্য বলেছেন যে জাহান নামে গিয়ে কিছু মানুষকে জাহান নাম পরিদর্শনকালে নবী সাল্লাম কিছু মানুষকে দেখলেন যে যাদের নখরগুলি পিতলের নোহাস পিতলের নখর জি নখরগুলি দিয়ে নিজেদের শরীরের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল নবী সাল্লাম জিজ্ঞেস করলেন আমার উম্মতের মধ্যে হতভাগা এই উম্মত কারা যাদের এই করুণ পরিণতি রসুল্লাহ সাল্লামকে বলা হলো যে এরা হলেন আপনার উম্মতের মধ্যে গিবোধকারী যারা পরচর্চা করত পরনিন্দা করত মরা ভাইয়ের গোস্ত দুনিয়াতে খেয়েছে আল্লাহ রব্বুল আলমিন আল জাজাউমিন জিনসিল আমাল যেভাবে মরা ভাইয়ের গোস্ত ছিঁড়ে খেয়েছে আজকে তার নিজের গোস্ত সে নিজে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এ হাদিস থেকে আমরা অনেকগুলি জিনিস জানতে পারি প্রথমত জানলাম যে নবী সাল্লাহ আসাল্লাম জিব্রাইল আলাইহি সালাতামকে জিজ্ঞেস করলেন এদের এই দুর্গতির কারণ কি কারণ কি জিব্রাইল আলাইসাল্লাম বললেন এরা গিবৎকারী ছিলেন মহানবী সাল্লাহ আসাল্লাম জিব্রাইল আলহি সালাতামের কাছে প্রশ্ন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 বাংলাদেশে বিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে আজ রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় the students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. us to be with them. Don't know about you. Watch little wonders at the best বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আমরা শেখ মাদানির কাছে মহানবী সাল্লাহ ইসলামের হাদিস দিয়ে এই যে বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে পবিত্র কোরআনে একটা উপমার মাধ্যমে একটা প্রবাদের মাধ্যমে সেই বিষয়টাকে উনি বিস্তারিত বলার চেষ্টা করছিলেন এবং আমরা সেখান থেকে বেশ কয়েকটা বিষয় বুঝতেও পেরেছি তো আমরা এখন শেখ শহীদুল্লাহ মাদানির কাছে একটা বিষয় জানতে চাইব যে উনি হাদিসের মাধ্যমে গিবতের একটা সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার সাথে এখানে ফাকারি তুমুহু যে বলা হয়েছে এই দুটা বিষয়কে আমাদের সামনে যে কিভাবে অপছন্দনীয় বিষয়টা হলো সেটা একটু বিব্রত করবেন এ উপমা থেকে আল্লাহ রাবুল আলমিন তিনটা হারামের দিক উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন প্রথম হলো ভাই ভাই বলতে এখানে উদ্দেশ্য হলো মুসলিম ভাই দিনী ভাই একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য তার রক্ত মাংস জানমান সব অন্যায়ভাবে আক্রমণ করা হারাম দিনী ভাইয়ের কারণে এটা এক হারাম দ্বিতীয় হলো আরেকজন মানুষের গোস্ত এটা হারাম মানুষের গোস্ত এটা সব অবস্থায় যদি মুসলিম নাও হয় অমুসলিমও হয় তার গোস্ত খাওয়া হারাম তৃতীয় হলো আবার মৃত্যু মৃত্যুবরণ করার কারণে সেটা আরেকটা হারাম আরেক হারাম তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই গিবতটাকে তিনটা হারামের সাথে তুলনা করেছেন অর্থাৎ এত এটা জঘন্য অপরাধটা এত কঠিন এরপর আল্লাহ রবুল্লা আলম বলছেন ফাকার ইহতুমুহু সুতরাং আমরা আমার এই গিবরটাকে সেই পর্যায়ে আমরা জঘন্যতম এটা একটা হারাম আসলে কেনই বা জঘন্য হবে না প্রথম হলো এই গিবতের কারণে মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এই গিবতের কারণে একটা সমাজ অশান্তি বিরাজ করে এই গিবতের কারণে আল্লাহ সুবাহন হতা আল্লাহরও অসন্তুষ্টি অপরিহার্য হয়ে যায় তাহলে কেনই এটা হারাম হবে না ধন্যবাদ শেখ মাদানি আপনাকে যে এই বিষয়টি আমরা চাচ্ছিলাম যে এখানে এই গিবতটা যে অত্যন্ত ভয়াবহ এবং এটা অত্যন্ত নিন্দনীয় সেটা বোঝানোর জন্য কয়েকটা বিষয় এখানে এক কথার ভিতরে নিয়ে আসছেন তো আমরা শেখ আমানুল্লাহকে একটু অনুরোধ করবো একটা জিনিস আমরা পাচ্ছি দেখুন আল্লাহ পাক কি চমৎকার করে বলেছেন গিবতের সংজ্ঞা হলো জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমার ভাইয়ের এমন দুর্নাম করা রসুলের ভাষাতেই যে তোমার ভাইয়ের দুর্নাম করা তো এখানে ভাই হলো আলা বাবি তাকলিব জি বোনেরও দুর্নাম করা যাবে না বা অন্য কারো করা যাবে না তো সচরাচর ভাই এবং ভাই এখানে একটা জিনিস দেখতে হবে সেটা ভাই এবং ভাই কিন্তু সম পর্যায়ের জি আল মুসলিম আখুল মুসলিম মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ভাই দিয়ে শুরু করেছেন তো এই ভাইটা এটা একটা মধুর সম্পর্ক মধুর সম্পর্ক আপন ভাই হলো আপন সম্পর্ক এবং মধুর সম্পর্ক মধুর সম্পর্ক তো এই মধুর সম্পর্কের অবনতি তার মাংস কিভাবে খাবে বিমা ইয়াকরাহু যেটা অপছন্দ করে এই ইয়াকরাহু শব্দ দিয়ে আল্লাহ বলছেন ফাকারে তুমহু তোমার ভাই যেহেতু অপছন্দ করে তো তুমিও অপছন্দ করো তাহলে ভাই যদি অপছন্দ করে তো আমাকে অবশ্যই অপছন্দ করতে হবে যেটা সমাজে আমরা নর্মালি চর্চা করে থাকি যে বিষয়টা সেই বিষয়টাকে দিয়েই কিন্তু এখানে হ্যাঁ, উপমাটা নিয়ে আসছে উপমাটা নিয়ে আসা হয়েছে তো শেখ সৈয়দুল্লাহ খান অবশ্যই এই ব্যাপারে আপনাকে একটা আমরা ফিরে আসছি হ্যাঁ, আপনার কাছে যে এখানে এই আয়াতের এই গিবতটা উচ্চারণ করার আগে আরেকটা প্রসঙ্গ এখানে আসছে যে ইস্তানিবু কাসির আমিনাজ জান্নে ইন্না বাজ জান্নে ইসমুন তো এই জান আর এই গিবত এই দুইটার সাথে কোনো দুটোর সাথে অবশ্যই একটা সম্পর্ক রয়েছে সম্পর্ক আমরা এই দিক থেকে বলবো যে ধারণা করা এখানে ধারণা দ্বারা উদ্দেশ্য হলো খারাপ ধারণা করা কারণ একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি সব সময় ইমান ইসলামের দাবির দৃষ্টিকোণ থেকে সবসময় ভালো ধারণা করবে এমনকি আল্লাহ সুবাহ ব্যাপারেও মানুষ সবসময় ভালো ধারণা রাখবে এজন্য হাদিসও এসেছে আনা আইন্দা আব্দি বি আমার বান্দা আমার ব্যাপারে যে ধরনের ধারণা করে আমি তার কাছে সেভাবেই জি তো আল্লাহ হতো আল্লাহর সাথেও আমাদের ভালো ধারণা হবে ঠিক এখানে যে ধারণা সেটা হলো পারস্পরিক একজন আরেকজনের ব্যাপারে নেগেটিভ সাইড শুধু চিন্তা করা বান্দা যেভাবে ধারণা করে আল্লাহ তার সাথে সেরকম আচরণ করেন কথাটা আর একটু ক্লিয়ার করে দিলে মনে না করে যে বান্দা যা ধারণা করবে আল্লাহ মানে- হ্যাঁ। না না এখানে আচরণ এই নয় হাদিসটি হচ্ছে এভাবেই যে মানুষ আল্লাহর ব্যাপারে যে ধরনের ধারণা রাখে আল্লাহ রাবুল আলমিন সেই ধরনের তার সাথে আচরণ আচরণ করে থাকেন অর্থাৎ অর্থ হ্যাঁ। হলো এই যদি বান্দা কখনো মনে করেন যে আল্লাহ হয়তো আমাকে হতভাগাই করে রেখেছেন আল্লাহ আমাকে কিছু দিচ্ছেন না আল্লাহ আমাকে মুক্তি দিচ্ছেন না আল্লাহ আমাকে ভালোবাসেন না আল্লাহ আমাকে সফলতা দিচ্ছেন না এইরকম শুধু আল্লাহর সাথে নেগেটিভ ধারণা হ্যাঁ। বরং আল্লাহ রাবুল আলম আল্লাহ রাবুল আলম বলছেন না তাকনা তুমি রহমতুল্লাহ তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয় না তাই আল্লাহর ব্যাপারে মানুষ বিপদগ্রস্ত হলেও তাকে সব সময় আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে যে আল্লাহ হয়তো আমাকে কোন কল্যাণের জন্য এই বিপদে রেখেছেন আল্লাহ ইনশা আল্লাহ এরপরে হয়তো আমাকে আরো বড় ধরনের কল্যাণ বড় মুক্তি বড় বিপদ থেকে উদ্ধার করবেন এ সবসময় আল্লাহর সাথে একটা পজিটিভ ধারণা রাখতে হবে তো মানুষের পারস্পরিকও ঠিক সেই ধরনের একটা সবসময় একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে হক হলো অধিকার হলো তার প্রতি সে ভালো ধারণা করবে সব সময় বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে মানুষ মানুষ থেকে দূরে সরে যাচ্ছে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ আপনার কাছে আমাদের জানার দরকার শেখ আমানুল্লাহ মাদানি এখানে পবিত্র কোরআনে আর একটা বিষয় যেটা বলছে যে ওলা তাজাসু ওলা ইয়াক্তাব বাজুকুম বাজান এই যে গুপ্তচর বৃত্তি করা জাসুসি করা এইটার প্রসঙ্গ গিবতের সাথে জুড়ে দেওয়া আছে তো গিবতের সাথে কোনোভাবে বিষয়টা কিভাবে মিল পাবো অথবা এই কাজগুলো সবগুলোই তুমুর মধ্যে আনা যায় কিনা এই ব্যাপারে আমাদেরকে হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে প্রথমে ধারণা ধারণাটা মনের ভিতরে হয় হয় ঠিক আছে জি মনের ভিতর থেকে যখন ধারণার এই বীজ অঙ্কুরিত হয় পত্র পল্লবে আস্তে আস্তে সুশোভিত হতে হতে বড় হতে থাকে এরপরে আসে কি চোখ চোখ দিয়ে এখানে দেখলো ওখানে দেখলো যার সম্বন্ধে খারাপ ধারণা হবে না তার কিন্তু এই খুঁজাখুঁজি করবেন মনে করছে লোকটা বোধহয় চুরি করে তো ওর গতিবিধি লক্ষ্য করার জন্য এদিকে ওদিকে চুপি মারে লোকটা বোধহয় ঘরের মধ্যে বসে মদ পান করে এদিকে জানালা দিয়ে চুপি দিয়ে এদিকে ফাঁক ফোকর দিয়ে খোঁজার চেষ্টা করে তাহলে প্রথমে মনের ভিতরে আগে উদয় হলো এবার সে কি করলো সে খুঁজতে লাগলো খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে এবার তারপরে কি হলো আর তর্জমানুল কাল এবার ভিতরে যা ছিল এটা কি হতে তর্জমা হতে লাগলো শেষ পর্যায়ে গিয়ে গিবতের পর্যায় হলো পর্যায় তা আল্লাহ রব্বুল আলমিন এই গিবতে যাওয়ার আগে যে ঘটনাগুলো হতে পারে সেই সহায়ক জিনিসগুলিকে আগে মানা করে নিষেধ করে দিয়েছেন তবে ধারণা সম্পর্কে একটা কথা আমি মাননীয় পরিচালক বলতে চাচ্ছি সেটা হলেই যে ধারণা তো মনের ব্যাপার এটা তো ফিরানোর কোনো উপায় না কলমটা টেবিলের উপর রাখলাম আর ভদ্রলোক আসলেন আর কলমটা নাই হয়ে গেল তো গেল কোথায় জি জি তো এরকম মনের ভিতরে একটা উদয় হতে পারে ধারণা যতক্ষণ পর্যন্ত মনের সেই বেনুবনে গুমরে গুমরে মরবে ততক্ষণ পর্যন্ত সেই ধারণা সম্পর্কে কিছু লেখা হবে না যেহেতু মনের এখতিয়ার মানুষের না জি কিন্তু এই ধারণা প্রসূত যখন কথা বলা শুরু করবে তখন কি হবে তখন এই পাপটা লেখা হবে এই জন্য মনে বলা হয়েছে ইন্না বাজার জান বাজ হ্যাঁ। শব্দটা এখানে আনা হয়েছে যে কিছু তো এস এম এর মধ্যে নয় তাহলে মনে উদয় হতে পারে মনকে তো ঠেকানো যাবে না জি জি কিন্তু তারপরেও মুসলিম সম্পর্কে আমাকে ভালো ধারণা রাখতে হবে যে গিবত আমরা অনেক সময় হয়তো মনে করি যে একজন আরেকজনের বিষয়ে কিছু কথা বলবে এটাই বোধহয় খালি গিবত জি আসলে এই কথা বলাটা নয় গিবত বহু ধরনের হয়ে থাকে ইশারা ইঙ্গিত ইশারা ইঙ্গিতও হয়ে থাকে আচ্ছা। উদাহরণস্বরূপ ইশারা ইঙ্গিতে কেমন যে একজন মানুষ বেচারা তার একটা পায়ের সমস্যা লেংরা মানুষ এখন এর ব্যাপারে আমি কিছু বলছি না কিন্তু আমি একটা তার একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছে যে এইভাবে এইভাবে এই বেচারা হাটে যায় এটাও একটা হলো গিবত কাজের মধ্যে দেখাই দিচ্ছি অথবা কেউ এমন ভাবে ই করছি তাকে আমি চোখ দিয়ে বা জিহব্বা দিয়ে বাঁকা করে এই ধরনের কিছু দেখাচ্ছি এগুলি একটা গিবত যে গিবত মানে এই নয় যে কারো দোষ ত্রুটিগুলি আমি উল্লেখ করব তা নয় বরং আল্লাহ হুসলাম বলছেন দেকরুকা আখাকা বেমায়াকরা অর্থাৎ উদাহরণস্বরূপ আমি একজন মানুষ মানুষ মানেই ভুল ত্রুটি থাক স্বাভাবিক সৃষ্টিগতভাবে আমার কিছু ত্রুটি থাকা স্বাভাবিক এখন আমার যেই ত্রুটিগুলি রয়েছে ধরে নেন আল্লাহ না করুক কোন একজন ব্যক্তি তার একটা চোখ নেই এই চোখ নেই বা চোখ একটু সে বাঁকা করে দেখে এ বাঁকা চোখ বা কানা চোখ এই ধরনের কিন্তু এটা যখন আমি আরেকজনের সাথে বর্ণনা দিব আর ওই লোকটার এই দিকগুলি যখন তুলে ধরবো এটা কিন্তু সে অপসন্দ করতে পারে করতে পারে মানে করবে তাকে সে খারাপ বলে মানুষের কাছে উপস্থাপন না করুক এটার নামে হলো গিবত তাহলে মানুষের বাস্তব যেগুলি রয়েছে এটাই বর্ণনা করা যদি সে এটা অপছন্দ করে তাহলে হলো গিবত আর যদি আমার কাছে নাই এমন কিছু আমার ব্যাপারে জড়িয়ে দেওয়া হয় সেটার নাম হলো বহুতান মিথ্যা অপবাদ সেটা আরো বড় অপরাধ আরো বড় অপরাধ আরো বড় অপরাধ তবে গিবতের ক্ষেত্রে যেটা আমাদের মাদানী সাহেব স্মরণ করেছিলেন কয়েকটি দিক রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় মানুষের অবর্তমানে বা অনুপস্থিতিতে তার কিছু কিছু বিষয় বর্ণনা করার সুযোগ রয়েছে যেমন বলা হয় একটা হলো আরিফ পরিচয় তুলে ধরার জন্য সঠিক পরিচয় মানে কাউকে ছোট করার উদ্দেশ্যে নয় কাউকে হেই করার উদ্দেশ্য নয় আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন একজন মহিলা সাহাবি আসে বললেন যে আল্লাহ রসুল সাল্লাম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে অমুক আর অমুক জি জি আল্লাহ রসুল সাল্লাম কি বললেন বললেন অমুক অমুক তাহলে তাদের দুজনের একজন হলো সে ঘাট থেকে লাঠি কখনো নামায় না মানে সে লাঠিতে পিটাতে পারে আরেকজনের কথা বললেন যে সে হলো কৃপন মানুষ অতএব তুমি আমি মনে করছি তোমার জন্য আরেকজনের আরেকজনের প্রস্তাব দিলেন আল্লাহ রসুল সাল্লাম এখানে সঠিক পরিচয়টা তুলে ধরলেন অনেক সময় মানে পাত্র খোঁজার বা উপযুক্ত ছেলে বা মেয়ে খোঁজার জন্য আপনার কাছে সঠিক সন্ধান চায় এখানে আমার দায়িত্ব হলো আবার সঠিক বিষয়টা তুলে ধরা এটা একটা আমানত আবার আমানতের বিষয় তবে আমার নিয়ত এটা থাকতে হবে যে এই লোকটাকে আমি ছোট করব না এই জন্য নয় এই জন্য এর সঠিক পরিচয়টা শুধু তুলে ধর তুলে ধরা তো এই ধরনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকেও যে অনেক সময় কিছু মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষকে সতর্ক করার এটা হারাম হবে মানে গিবত কিন্তু এটা হারামের পর্যায়ে পড়বে না যেহেতু এটা সতর্ক সতর্ক করা মাস পিপল জি জি জনসাধারণকে সতর্ক করতেছেন এবং বিরাট বিপদে হয়তো পতিত হয়ে যাবে সেখান থেকে আপনি বাঁচানোর উদ্দেশ্যে যেমন এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম তিনি ঘরে আছেন হঠাৎ একজন মানুষ আসলেন আসে তিনি অনুমতি চাচ্ছেন আল্লাহ রসুলাম বুঝতে পেরেছেন কে বললেন যে কতই না এটা খারাপ মানুষ আসছে আমার কাছে হ্যাঁ, হ্যাঁ। তারপর আল্লাহ রসুলাম অনুমতি দিলেন ভিতরে যখন আসলো আল্লাহ রসুলাম তার সাথে আবার খুব হাসি মুখে কথা বললেন ভালো ব্যবহার করলেন যখন চলে গেল আয়সারাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন হি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি তার ব্যাপারে এই ধরনের প্রথমে বললেন আবার যখন আসলো আপনি তো খুব হ্যাঁ। সুন্দরভাবে তার সাথে কথা বললেন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে দেখো আসলে মানুষ যার অনিষ্ট থেকে মানুষ বা যার কষ্ট থেকে মানুষ দূরে থাকতে চায় সে হলো খারাপ মানুষ তাই সে আমার কাছে খারাপ মানুষ হলেও আমি তাকে খারাপ দিয়ে কখনো বিদায় দেওয়াটা পছন্দ করিনি আমি ভালোভাবে কথা বললাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এবং যে উপপান মাধ্যমে আল্লাহ পাক এই গিবতকে ক্লিয়ার করে এর নেগেটিভ দিকগুলো ক্ষতিকর দিকগুলো তোলার জন্য ছোট্ট একটি উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন আমরা যাতে এ থেকে হেদায়ত লাভ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের আলোতে আলোকিত হবার তৌফিক দান করুন আমাদের সাথে উপস্থিত মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত naik i challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam braham dutya naste. Bhagwan ek hi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. The Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Dekhu Kishore Taroka. আজ রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর মেন ভাইকে সিহত পেশ করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসেম বিন আব্বাস একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ রাত সাড়ে আটটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়